আইন দেশেতে সব হয় ক্ষমতাতে আইন দেশেতে সব হয় ক্ষমতাতে সত্য বন্যে গ্রেপ্তারের আদেশ ধ্বংসের পথে আজ ধ্বংসের পথে আজ দেশ তাই ধ্বংসের পথে আজ ধ্বংসের পথে আজ দেশ আইনেই দেশেতে সব হয় ক্ষমতাতে আইনেই দেশেতে সব হয় ক্ষমতাতে সত্য বললে গ্রেফতারের আদেশ ধ্বংসের পথে আজ ধ্বংসের পথে আজ দেশ তাই ধ্বংসের পথে আজ ধ্বংসের পথে আজ দেশ এই তো কদিন আগে মাদারিসে কমকে বলল জঙ্গিবাদের আখড়া এখন কেন তাকে স্বীকৃতি দিতে সরকার দলের এই মহড়া এই তো কদিন আগে মাদারিসে কমকে বলল জঙ্গিবাদের আখড়া এখন কেন তাকে স্বীকৃতি দিতে সরকার দলের এই মহড়া আমরা কি বুঝি না এ তোমার ছলনা আমরা কি বুঝি না এ তোমার ছলনা কিছুদিন পরে পরে পাল্টাও বেশ ধ্বংসের পথে আজ ধ্বংসের পথে আজ দেশ তাই ধ্বংসের পথে আজ ধ্বংসের পথে আজ দেশ আইনেই দেশেতে সব হয় ক্ষমতাতে আইনেই দেশেতে সব হয় ক্ষমতাতে সত্য বললে গ্রেপ্তারের আদেশ ধ্বংসের পথে আজ ধ্বংসের পথে আজ দেশ তাই ধ্বংসের পথে আজ ধ্বংসের পথে আজ দেশ যত করো বাহানা কোনো কাজে হবে না তোমার নীতি মরা মানি না স্বীকৃতির নামে মাদ্রাসা নিলামে বিক্রি হতে মরা দেব না যত কোনো বাহানা কোনো কাজে হবে না তোমার নীতি মোরা মানি না স্বীকৃতির নামে মাদ্রাসা নিলামে বিক্রি হতে মরা দেব না জেনে শুনে করোনা আগুন নিয়ে খেলা জেনে শুনে করোনা আগুন নিয়ে খেলা জলে পুড়ে তুমি হবে শেষ ধ্বংসের পথে আজ ধ্বংসের পথে আজ দে তাই ধ্বংসের পথে আজ ধ্বংসের পথে আজ দেশ আইনেই দেশেতে সব হয় ক্ষমতাতে আইনেই দেশেতে সব হয় ক্ষমতাতে সত্য বললে গ্রেপ্তারের আদেশ ধ্বংসের পথে আজ ধ্বংসের পথে আজ দেশ তাই ধ্বংসের পথে আজ ধ্বংসের পথে আজ দেশ আইনেই দেশেতে সব হয় ক্ষমতাতে আইনেই দেশেতে সব হয় ক্ষমতাতে সত্য বললে গ্রেপ্তারের আদেশ ধ্বংসের পথে আজ ধ্বংসের পথে আজ দেশ তাই ধ্বংসের পথে আজ ধ্বংসের পথে আজ দেশ তাই ধ্বংসের পথে আজ ধ্বংসের পথে আজ দেশ